লাল সবুজের গিলাফে মাগো আমরা তোমার দামাল ছেলে লাল সবুজের গিলাফে মাগো আমরা তোমার দামাল ছেলে লাল সবুজের গিলাফে মাগো আমরা তোমার দামাল ছেলে ভয় নেই মা হারিয়ে যাবার আমরা দেব রক্ত ঢেলে ভয় নেই মা হারিয়ে যাবার আমরা দেব রক্ত ঢেলে আমরা দেব রক্ত ঢেলে আমরা দেব রক্ত ঢেলে সবুজে গিলাফে মাগো আমরা তোমার দামাল ছেলে লাল সবুজে গিলাফে মাগো আমরা তোমার দামাল ছেলে ভয় নেই মা হারিয়ে যাবার আমরা দেব রক্ত ঢেলে ভয় নেই মা হারিয়ে যাবার আমরা দিব রক্ত ঢেলে তোমার দুঃখে কাদি মাগো তোমার সুখে হাসি তোমার জয়ে প্রাণ খুলে আনন্দে ভাসি তোমার দুঃখে কাদি মাগো তোমার সুখে হাসি তোমার জয়ে প্রাণ খুলে আনন্দে ভাসি একটি পতাকা মাগো একটি পরিচয় মাগো একটি পতাকা মাগো একটি পরিচয় মাগো পেয়েছি প্রথম চোখ মেলে ভয় নেই মা হারিয়ে যাবার আমরা দেব রক্ত ঢেলে ভয় নেই মা হারিয়ে যাবার আমরা দেব রক্ত ঢেলে আমরা দেব রক্ত ঢেলে আমরা দেব রক্ত ঢেলে হে লাল সবুজের গিরাফে মাগ আমরা তোমার দামাল ছেলে লাল সবুজের গিলাফে মাগ আমরা তোমার দামাল ছেলে ভয় নেই মা হারিয়ে যাবার আমরা দেব রক্ত ঢেলে ভয় নেই মা হারিয়ে যাবার আমরা দেব রক্ত ঢেলে তোমার কুলে জন্ম নিয়ে শ্রেষ্ঠ হলাম আমি তোমার চেয়ে পৃথিবীতে নেই কিছু দামি তোমার কুলে জন্ম নিয়ে শ্রেষ্ঠ হলাম আমি তোমার চেয়ে পৃথিবীতে নেই কিছু দামি একটি ঠিকানা মাগো একটি আপন ঘর মাগ একটি ঠিকানা মাগো একটি আপন ঘর মাগো দিয়ে চলি দয় দূর খুলে ভয় নেই মা হারিয়ে যাবার আমরা দেব রক্ত ঢেলে ভয় নেই মা হারিয়ে যাবার আমরা দেব রক্ত ঢেলে আমরা দেব রক্ত ঢেলে আমরা দেব রক্ত ঢেলে হে লাল সবুজে